the EBC Drama Club. And as I said before, we have a um, very uh, well known dramatist and playwright in our studios today. It is Bonani Mukhopadhyay. Welcome, Bonanidi, to the studios. And we also have Kaushik here. And uh, thank you for listening. So, uh, it, Today, uh, since Bonanidhi is very well known in Kolkata as an audio dramatist, mm-hmm. she specializes in audio drama. Yes. And so, what we want to do is to listen to his her plays and also have some chit chat. But we will switch between Bangla and English. So I hope uh, yes. you know, folks, uh, please pardon us for that, mm-hmm. and and we'll do that. Bonanidhi, আপনাকে অনেক অভিনন্দন আজকে এখানে আসার জন্য thank you very much for coming সবাইকে নমস্কার জানাই ইবিসির সমস্ত লিসনারকে নমস্কার thank you thank you once again and the one Banani Mukhopadhyay has been associated with drama all her life right আপনি বোধহয় সারা জীবন থিয়েটার নিয়ে রাইট অ্যাবসলিউটলি হ্যাঁ আমার একদম ছোট থেকে বাবা নাট্যকার ছিলেন বিধায়ক ভট্টাচার্য বিধায়ক ভট্টাচার্য হ্যাঁ well known audio dramatist and professional stage dramatist and so we used to listen radio drama from the very childhood right সেটাই আমাকে ইন্সপায়ার করে আর সেই জন্যই আমরা আমরা আপনার নাটক শুনতে চাই আমরা we will do lot of discussion and talk with her And, but first, uh, Amra uh, will like to listen to her play, one of her uh, plays that she is going to perform. The name of the play is Hariye Gechi Ami, I am lost. Just to give you a clue that uh, you will understand for those who are not cannot follow Bangla that this is about the Nirbhaya episode and and I'm sure uh, people who are listening will will really enjoy <clears throat> it. It's from one of our latest publications. So uh, Vanani Mukhopadhyay reading Hariye Gechi Ami. Thank you. মা ও মা কি করছো গো তুমি কি এখনো জানলার পাশে বসে আছো ভাবছ নিশ্চয়ই এখনো মেয়েটা বাড়ি ফিরল না রাত দশটা বাজে কখনো তো এমন হয় না কি গো তাই ভাবছ তো আমি তো জানি মা এখন তোমার খুব বুক ধরফর করছে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তাই না ছুটকিকেও তো কিছু বলতে পারছো না ও তো এখন পড়ছে কালোর পরীক্ষা তাই তো আমি জানি তুমি ভাবছো এত বৃষ্টিতে মেয়েটা নিশ্চয়ই বাস পাচ্ছে না অথবা কোথাও দাঁড়িয়ে অপেক্ষা করছে না গো মা অফিস তো ঠিক সময় ছুটি হয়েছে কিন্তু বড্ড বৃষ্টি হচ্ছিল তো তাই আমরা সবাই অনেকক্ষণ অফিসেই বসে থেকেছি মনে মনে ভাবছিলাম স্কুলের রেনিডের মতো অফিসেও যদি রেনিডে হতো তাহলে কি ভালো হতো বলো সকাল সকাল বাড়ি ফিরে যেতাম তোমাকে বলতাম খিচুড়ি রাঁধতে তারপর তুমি আমি আর ছুটকি খেতে খেতে অনেক গল্প করতাম বাবার গল্প ছোটবেলার গল্প কিন্তু বাদ সাধল ওই বৃষ্টি সন্ধ্যের পর থেকে নামল জোরে একসময় একটু কমতে আমরা তড়িঘড়ি সবাই বেরিয়ে পড়লাম বাস ধরতে কিন্তু কোথায় বাস না বাস না ট্যাক্সি না অটো কোথাও কিচ্ছু নেই দাঁড়িয়েই আছি দাঁড়িয়েই আছি হঠাৎ তুমুল জোরে আবার বৃষ্টি নামলো মোবাইলটা তো বার করতে পারছি না যে তোমায় ফোন করব। ছাতাটাও খুলতে পারছি না খালি উল্টে যাচ্ছে উফ তখন আমার এত কান্না পাচ্ছিল না মা কি বলবো মনে হচ্ছিল এক ছুট্টে চলে যাই বাড়ির ভেতর বাস যে একটা দুটো আসছিল না তা নয় বাসে একটা দুটো আসছিল না তা নয় আসছিল কিন্তু ওই অত বৃষ্টির মধ্যে না বাসের নাম্বারটাই পড়তে পারছিলাম না ভালো করে দেখতেই পাচ্ছিলাম না দেখতে দেখতে বাস বেরিয়ে যাচ্ছে অনেকক্ষণ পরে একটা বাস পেলাম মা কোনো মতে জামা কাপড় সামলে দৌড়ে গিয়ে উঠে পড়লাম বাসে দুজনেই হ্যাঁ অন্য দিনের মতো আজও শুভ ছিল আমার সঙ্গে ও বলেছিল যে আমায় পৌঁছে দিয়ে তবে বাড়ি ফিরবে বড্ড বৃষ্টি হচ্ছিল তো আমাকে একা ছাড়তে সাহস পাচ্ছিল না বাসে বাসে না খুব কম লোক ছিল আমাদের দুজনকে নিয়ে মোট সাত আটজন হবে বোধহয় বাসে উঠতে গিয়েই একটা বিশ্রী গন্ধ পেলাম গাটা গুলিয়ে উঠল বুঝলাম পেছন দিকে যে ওই চার পাঁচজন লোক বসে আছে তারা সবাই নেশা করেছে এটা তারই গন্ধ শুভ বলল ওদিকে তাকাস না তারপর না আমরা দুজনে গল্প করতে লাগলাম তুমি খুব হাসছো তাই না মা ভাবছো এত কিসের গল্প রে আর এক মাস পরেই তো বিয়ে সব গল্প যদি এখনই শেষ করে ফেলিস তাহলে বিয়ের পরে কি করবি কি মা তাই ভাবছো তো কি করবো বলো ওর গল্প যে মোটে ফুরোয় না মা শুভ খুব ভালো মা খুব ভালো ও তোমাদের খুব ভালোবাসে সব সময় বলে তোমাদের তো বাবা নেই তাই আমাদের বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে নইলে তোমাদের সংসারের ভার আমি নেবো কেমন করে সত্যি মা শুভ খুব ভালো বাবা থাকলে না বাবার ওকে খুব ভালো লাগতো হঠাৎ হঠাৎ খুব জোরে একটা ঝাঁকুনি দিয়ে বাসটা দারুণ স্পিড নিল আমি তো পড়েই যাচ্ছিলাম শুভ তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে ড্রাইভারকে বলল একটু একটু আসতে চালান না প্লিজ তোমায় কি বলবো মা ড্রাইভারটা এমন অদ্ভুতভাবে হেসে উঠল না আমার হাত পা ঠান্ডা হয়ে গেল পেছনের লোকগুলো কীরকম অদ্ভুতভাবে হাসতে লাগলো আমার খুব ভয় করলো মা আমি তো পড়েই যাচ্ছিলাম শুভ আমায় ধরে নিয়েছিল তারপর ও উঠে ড্রাইভারকে বলো একটু আসতে চালান না ভাই শুনে ড্রাইভারটা মুখটা ঘুরিয়ে এমন অদ্ভুতভাবে আমাদের দিকে তাকালো তো সত্যি বলছি মা আমার না গায়ে কাঁটা দিয়ে উঠল সেই সঙ্গে পেছনে বসা লোকগুলো কিরম বিশ্রীভাবে হেসে উঠল খুব ভয় করলো মা ভীষণ ভয় করলো আমি আমি শুভর হাতটা খুব জোরে চেপে ধরলাম শুভ বলল ভয় পাস না আমি তো আছি বাসটা আরও জোরে ছুটতে লাগলো আরও জোরে আমি কত দূর এলাম বুঝতেই পারছিলাম না আসলে বৃষ্টি ছাটাচ্ছিল বলে ওরা জানলাগুলো সব বন্ধ করে দিয়েছিল তো তাই আমাদের আমাদের দুজনেরই একটু ঘুম এসে গেছিল হঠাৎ মনে হলো ওই পচা গন্ধটা বড্ড কাছে এসে গেছে চমকে পেছনে ফিরে তাকিয়ে দেখি ওই সবকটা লোক সবকটা লোক একবারে আমাদের কাছে চলে এসেছে কেউ সোজা হয়ে দাঁড়াতে পারছে না একজন একজন তো মা একদম ছোট বছর সাতেরো আঠেরো হবে শুভ তক্ষুনি আমার হাতটা ধরে উঠে দাঁড়িয়ে ড্রাইভারকে বলল একটু থামান তো একটু থামান আমরা আমরা এখানে নেমে যাব ড্রাইভার ড্রাইভার ঘাড় ফিরিয়ে মুচকি হেসে বলল তাই নাকি এখানেই নেমে যাবে বাকি সবাই বাকি সবাই হো হো করে হেসে উঠল মা শুভ আমাকে নিয়ে দরজার দিকে এগোচ্ছিল ড্রাইভারকে কিছু বলার জন্যে কিন্তু কিন্তু তার আগে ওই বাচ্চা ছেলেটা না ওই বাচ্চা ছেলেটা একটা ভারী কিছু দিয়ে শুভর মাথায় মারল মা মা শুভ তখনও আমার হাতটা ধরে আছে ততক্ষণে ওর মুখ চোখ রক্তে পড়ে গেছে মা মা আমি খুব খুব জোরে চিৎকার করতে গেলাম কিন্তু একটা লোক না খুব শক্ত হাতে আমার মুখটা চেপে ধরলো আমি আমি একটাও আওয়াজ করতে পারলাম না মা তখনই তখনই কোথাও খুব জোরে একটা বাজ পড়ল সঙ্গে সঙ্গে বাসটা পড়ার সঙ্গে সঙ্গে বাসটা আরও স্পিড নিয়ে পাগলের মতো ছুটতে লাগলো আর ওরা মা মা ওরা ওরা আমার চোখের সামনে চোখের সামনে শুভকে তুলে ওই ভয়ঙ্কর বৃষ্টির মধ্যে চলন্ত বাস থেকে ছুঁড়ে রাস্তায় ফেলে দিল মা মা মা গো মা গো আমার চোখের সামনে শুভকে ফেলে দিল আমি কিচ্ছু করতে পারলাম না মা আমি কিচ্ছু করতে পারলাম না আমার গলা দিয়ে কোনো শব্দই বেরোলো না আমি আমি চোখটা বন্ধ করে ফেলাম তারপর তারপর ওদের একজন আমায় বললো চোখ চোখ বন্ধ করবি না চোখ বন্ধ করবি না দেখ দেখ দেখ তোকে নিয়ে আমরা কেমন খেলা খেলি তারপর তারপরে হ্যাঁ, এক টানে না এক টানে আমার চুড়িদারটা ছিঁড়ে ফেললো আমি দু হাত দিয়ে দু হাত দিয়ে ওদের আটকাবার চেষ্টা করলাম কিন্তু আমি পারলাম না মা ওরা সকলে মিলে চেপে ধরে আমার বাসের মেঝেতে শুয়ে দিল ওদের গায়ে অড্ড জোর আমি হাজার চেষ্টা করে ওদেরকে ওদেরকে আমার শরীরের ওপর থেকে সরাতে পারলাম না মা আমি ওদের হাতে আমি ওদের হাতে খেলনা হয়ে গেলাম খেলনা ওরা খেলতে লাগলো আমাকে নিয়ে প্রথমে একজন তারপর একজন তারপর একজন তারপর তারপর সবাই মিলে আমার আমার বড্ড কষ্ট হচ্ছিল আমার খুব লাগছিল আমি চেঁচিয়ে বললাম আমার ছেড়ে দাও আমার বড্ড লাগছে আমায় ছেড়ে দাও কিন্তু আমি বলতে পারলাম না ওরা এর মধ্যেই আমার মুখটা বেঁধে দিয়েছে আমার পা দুটো আমার বড্ড লেগেছে মা আমার বড্ড লেগেছে তোমার শুনে কষ্ট হচ্ছে মা ওদের একটুও কষ্ট হয়নি ওদের একটুও কষ্ট হয়নি ওরা ওরা ওরা কত রকমের খেলা জানে ওদের ওদের কত যন্ত্রপাতি ছিল মা তাই দিয়ে তাই দিয়ে ওরা আমাকে ছিঁড়লো কাটলো আমার শরীরের কত কি টেনে আনলো কত কি ভেঙে দিল আমার আমার মনে হলো ছোটবেলায় একবার বাজিতে আমার হাতটা পুড়ে গেছিল তাই দেখে বাবার কি কাঁদলা একবার ওষুধ দিচ্ছে একবার বরফ দিচ্ছে একবার ফুঁ দিচ্ছে আর মুখে বলছে এই তো এই তো আমার সোনা মা এক্ষুনি এক্ষুনি সেরে যাবে মনে আছে মা সেই দিনটার কথা কিন্তু ওদের চোখে জল এলো না মা ওরা ওরা সবাই মিলে না একটা অদ্ভুত শব্দ করছিল আমি ভয় পেয়ে খুব জোরে চেঁচাবার চেষ্টা করলাম খেতে পারলাম না একজন একজন খুব জোরে আমার মাথাটা না ঠুকে দিল আমার সহ অন্ধকার হয়ে গেল আর কিচ্ছু জানি না আমি এখন জানি না আমি কোথায় শুয়ে আছি আসলে আমি কিছু দেখতেই পাচ্ছি না ওদের কোনো শব্দও পাচ্ছি না মা মা ওরা বোধ হয় আমাকেও বাস থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে শুভর মতো কি জানি কোথায় পড়ে আছি আমার সমস্ত শরীরটা ভেজা বৃষ্টির জলে রক্তে আমি জানি না ওরা তো আমায় নিয়ে অনেক কাটা ছেঁড়া করেছে রক্ত তো হতেও পারে কোনো শব্দ নেই চারিদিকে শুধু ঝিঁচি পোকার ডাক মাঝে মাঝে দূর থেকে গাড়ির আওয়াজ মা ও মা শুভ কি আমার মতো রাস্তায় পড়ে আছে মা ওর পাশেও তো কেউ নেই আমি তো কিছু করতে পারছি না করতে পারবও না ওরা কেন এমন করলো মা আমি তো ওদের চোখে দেখিনি তবে তবে কিসের আনন্দ ওদের কিসের উল্লাস মা ওরা ওরা কালকে আবার একটা মেয়ে কিরম কষ্ট দেবে কোন মেয়েটা কোন মেয়েটাকে দেবে মা মা মা আমি এই চিঠিটা চিঠিটা মনে মনে লিখছি আমি তো তোমার হাতে দিতে পারবো না আমি আমি যে হারিয়ে গেছি মা আমি হারিয়ে গেছি সকলের কাছ থেকে হারিয়ে গেলাম মা তুমি ছুটকিকে হারিয়ে ফেলো না মা ওকে তোমার বুকের ভেতর আগলে রেখো দেখো আমার মতো যেন কষ্ট না পায় আমার ঘুম আসছে মা গভীর ঘুম বড্ড দেখতে ইচ্ছে করছে তোমাদের আমি আচ্ছামে আর মেয়ে হব না মা আমি তোমার ছেলে হব তোমাদের সবাইকে আঁকলে বুকের মধ্যে রেখে দেবো বড্ড দেখতে ইচ্ছে করছে তোমাদের মা আমার শরীরটা চলে পড়ে যাচ্ছে আমার বড্ড লেগেছে মা আমার বড্ড লেগেছে বড্ড ওয়াও ওয়াও অসাধারণ একটি নাটক পড়লেন অসাধারণ একটি মনোলগ পড়লেন শ্রীমতী বনানী মুখোপাধ্যায় এই ঘটনা নির্ভয়ের ঘটনা আমাদের সারা দেশকে একসময় নাড়িয়ে দিয়েছিল ইনফ্যাক্ট হ্যাঁ, সারা দেশ কেন সারা পৃথিবীকে এই একটা ব্যাপারে সচেতন করে তুলেছিল হ্যাঁ। এবং তার উপর আপনি অনেকের নাটক লিখা লিখেছেন এটা কি আগে কোথাও অভিনীত হয়েছে হ্যাঁ আমি নিজে দু একবার পারফর্ম করেছি এবং মানুষদের মধ্যে খুবই খুবই সাড়া দিয়েছে আমার মনে হয় এরকম নাটক হওয়া উচিত কিছু লোককে একটুখানি মানে তারা একটু ভাবুন একটু চিন্তা করুন এগুলো নিয়ে আমার মনে হয় হ্যাঁ, খুবই অত্যন্ত আমাদের নাট্যকারদেরও এটা একটা দায় খুবই দায় এবং আমি আমি সম্পূর্ণভাবে আপনার সাথে স্বীকার করি যে যেভাবে একটা একটা ঘটনাকে তুলে ধরা হয়েছে এবং তাতে তাতে আমাদের মনে হয়তো কোথাও আমরা ব্যাপারগুলো যখন নিউজ হিসাবে শুনি যখন একটা খবর হিসাবে পড়ি তখন আমাদের হয়তো অতটা লাগে না কারণ কত খবরই হ্যাঁ, শুনি হ্যাঁ, কিন্তু হ্যাঁ। যখন সেটা এরকমভাবে একটা নাটক হয়ে থিয়েটারের মাধ্যমে ফিল্মের মাধ্যমে যখন আসে তখন সেটা অনেক বেশি হ্যাঁ অনেক অনেক লোকের মাধ্যমে তো সেটা যায় অলেন্দ্রকের কাছে পৌঁছয় সেটা সত্যি আমি আমি আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি নাটকটা এখানে পড়ার জন্য আশা করি যারা শুনলেন তাদের ভালো লেগেছে এবং তারা নাটকটার সম্বন্ধে তাদেরকে যদি নাড়া দিয়ে থাকে তারা আমাদের জানান আপনারা এখানে কল করতে পারেন seven three two two nine seven nine eight eight six একজন কেউ কল করছিলেন বাট নাটক চলাকালীন আমি সেটা বন্ধ করতে চাইনি সুতরাং I can take the call so if you want to call please call seven three two two nine seven nine eight eight six so there is a call coming let me take this call hello Oh, I just heard that drama. It's unbelievable what she did. Uh, I completely agree with uh, Mrs. Mukherjee that this kind of, you know, drama should take place on the stage. And every dramatist has a responsibility to write this kind Absolutely. of drama. Absolutely. Thank you very much. Uh, who's calling? Hi, this is Gautam. Gautam, Gautam Ghosh. Gautam, thank you for listening. Thank you. Thank you so much, Gautam. And আমরা আরো যদি আরেকটা কল আসছে let me take that one thank you hello hello হ্যাঁ কেউ কল করছেন হ্যাঁ আমার নাম তুফানি ও আচ্ছা হ্যাঁ বর্ণালী দিয়ে অসাধারণ থ্যাংক ইউ তুফানি অসাধারণ এত ভালো লাগলো নাটকটা আমাদের রামকৃষ্ণের কথাতেই আছে যাত্রা থিয়েটারে লোকশিক্ষে হয় সত্যি তাই সত্যি তো এটা জানানো হ্যাঁ। আমাদের ড্রামাটিস্টের এটা এটা একটা দায় এটা আমরা যদি তোমাদের কাছে সকলের কাছে পৌঁছতে পারি তোমরা নিজেরাও তো অভিনয় করো জানো যে অভিনয় মাধ্যমেও জানাতে পারলে আরো যত লোক জানবে ততই আমাদের পক্ষে thank you so much thank you again আর যদি কেউ কল করতে চান if you want to talk to Banani Mukherjee please call seven three two two nine seven nine eight eight six আমি একটু অন্য প্রসঙ্গে যাবো বনানীদি আমরা একটু আপনি তো প্রায় সারা জীবনে একটা বড় অংশ রেডিও ড্রামা বা অডিও প্লে নিয়ে কাজ করেছেন অন অন অডিও ড্রামা এবং বাচিক শিল্প এবং শ্রুতি হ্যাঁ। নাটক নিয়ে কাজ করেছেন হ্যাঁ, হ্যাঁ। কিভাবে শুরু আপনি তো মঞ্চে মূলত ছিলেন আগে সেখান থেকে রেডিওতে কিভাবে না মঞ্চে ছিলাম কিন্তু মনের মধ্যে তো ইট ওয়াজ দেয়ার কারণ বাবাকে ছোট থেকে আমাদের ছোট থেকে আমরা বাবাকে রেডিও নাটক লিখতে দেখেছি রেডিও নাটক শুনতে অভ্যস্ত ছিলাম শুক্রবারে মনে হয় তখন থেকেই এটা মনের মধ্যে ছিল যখন মঞ্চনাটক করার একটু অসুবিধে হয়ে গেছিলো ছেলেমেয়েরা বড় হয়ে গেছিলো তখন আমার মনে হয়েছিল যে আমি যদি একটু শ্রুতি নাটক লিখতে পারি তাহলে আমি অনেক কিছুই লিখতে পারবো সেটা দিয়ে কারণ অনেক কিছু ঘটনা আছে যেগুলো আমাদের চোখের সামনে ঘটেছে অথচ লোককে জানাতে পারিনি সেরকম সেটা সেটা তো আমি অন্যের নাটকে করতে পারতাম না সেই জন্যে আমি আর রেডিও নাটকের প্রতি ছোট থেকেই ভালোবাসা থাকাতে ওই রেডিও নাটকটাকেই বেছে নিয়েছি আমি আপনার অল ইন্ডিয়া রেডিওতে মূলত অভিনয় করেছেন নাকি পরে পরে নাটকও নাটক আমি দিয়েছি পরবর্তীকালে আর অভিনয় করিনি নাটক দিয়েছি just to let the listeners know who are not listening in Bengali that Rani Mukherjee has been a regular performer and a writer at All India Radio and also various FM channels, FM in, channels. in, in India, in Calcutta. Now, and, um, is very, very popular. তো আপনার তো ওখানে অনেকের সাথে আলাপ পরিচয় হয়েছে এককালে আমরা তো শ্রী মিত্র তৃপ্তি মিত্র মঞ্চ নাটক হ্যাঁ, তো আমার হাত তৃপ্তি মিত্রই হাত ধরে তিনি আমায় তাঁর গ্রুপে বহুরূপীতে নিয়ে গেছিলেন সেখান থেকে আমার মঞ্চ নাটক শুরু প্রথম কোন নাটক শুরু করেন ওনার সঙ্গে কাঞ্চনরঙ্গ কাঞ্চনরঙ্গ আচ্ছা যেটা পরে ফিল্মও হয় একটা ফিল্মও হয় হ্যাঁ। আচ্ছা আচ্ছা পরে বিভিন্ন গ্রুপে অন্যান্য অনেক গ্রুপে অভিনয় করেছি আমাদের নিজস্ব ওটা আপনার বাবারই লেখা হ্যাঁ, হ্যাঁ।, হ্যাঁ অন্যান্য গ্রুপে বাবার না এবং আমাদের নিজস্ব গ্রুপ ছিল সেখানে বাবার নাটকই করেছি আর পরবর্তীকালে নিজের লেখা নাটক করেছি আচ্ছা আচ্ছা নাটকের ধরুন রেডিও নাটক করতে গিয়ে আপনার আপনি যখন অভিনয় করেন এবং নাটক যখন আপনি মঞ্চে করেন আপনি কি বিশেষ কোনো কারণ রেডিও তো সময়ের একটা সীমা থাকে দু নম্বর সমস্যা হচ্ছে যে খুব বেশি লোক নিয়ে করা যায় না হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনি যখন নাটকটা তৈরি করছেন তখন কি আপনি কিছু সেগুলো মাথায় রাখেন যে আমাকে কিভাবে নাটকটাকে লিখতে হ্যাঁ, হবে মাথায় তো রাখতেই হবে মাথা আমি যে যে সুবিধাগুলো মঞ্চে পাই সেগুলো তো কিছু আমি রেডিওতে পাবো না কাজে সেগুলো বাদ দিয়েই আমাকে জিনিসটা হ্যাঁ, ভাবতে হবে শ্রুতি নাটককে বলা হয় থিয়েটার অফ দ্য মাইন্ড এখানে অডিও ড্রামাকে বলা হয় থিয়েটার অফ দ্য মাইন্ড হ্যাঁ সুতরাং তো সেগুলো তো অলরেডি আমাদের মনের মধ্যে থাকে সেইটা ভেবে নিয়েই নাটক করতে হয় যে আমাদের এতগুলো মানুষ নিয়ে নাটক করতে হবে বা আমি এই সুবিধেগুলো পাবো না যেটা আমার শুধু মাইক নির্ভর আমাকে সেইভাবেই করতে হয় হ্যাঁ আমরা আমরা ইনফ্যাক্ট এক্ষুন বসে আলোচনা করছিলাম কৌশিক ওখানে আছে যে এই নাটকগুলো আপনার যে নাটকগুলো সেগুলো যদি আমরা কিছু হিন্দিতে অনুবাদ করে করতে পারি হ্যাঁ। তাহলে আরও বড় আকারে করা যায় এবং আরো বেশি হ্যাঁ, দর্শকের কাছে শ্রোতার হ্যাঁ, কাছে পৌঁছানো যায় we can reach out to more people if you can do it in Hindi and we have a plan and will need your help will Kaushik will volunteer to do the translation and then we can do it with if you can whenever you are here uh, you can also direct and we can have a full production team okay ধরুন এই নাটকটার সঙ্গে যদি আমরা অনেক শব্দ সংযোজনা করতে পারতাম যেটা আপনি পড়লেন আজকে হ্যাঁ, হ্যাঁ, তাহলে তার একটা আলাদা মাত্রা আলাদা মাত্রা আলাদা মাত্রা নিতে হ্যাঁ, অবশ্যই অবশ্যই তো বনানিধি অনেক আপনার সাথে অনেক কথাই বলার ইচ্ছা আছে এবং না সময় এখনো আমাদের প্রায় শেষ হয়ে এসেছে কিন্তু শেষ মুহূর্তে আপনার কাছ থেকে এটুকু জানতে চাইব যে এদেশে তো আপনি অনেক নাটক দেখছেন কাজকর্ম দেখছেন ইত্যাদি দেখছেন আপনার কি মনে হচ্ছে এখানে কি আমরা কিছুটা এগোচ্ছি অবশ্যই এগোচ্ছ অবশ্যই বিশেষ করে তোমাকে তো আমার আরোই বলা উচিত সুদীপ্ত ভৌমিক জেনারেল বলছি না না তোমারটাই হ্যাঁ, আমি বেশি দেখেছি হ্যাঁ কাজ হ্যাঁ। করেছি কিন্তু আমি এখানেও যে দেখছি এদের যে আমি যখন প্রথম এখানে এসে ছমাস থাকা শুরু করেছিলাম তখন আমার মনে হয়েছিল যে দূর নাটকটাই তো চলে গেল আমার জীবন থেকে কিন্তু এখানে দেখলাম যে ঠিক সেই কলকাতায় যে এন্থু নিয়ে যে ইন্টারেস্ট নিয়ে নাটকের চল রয়েছে নাটক সবাই করে এখানে কিন্তু তার চেয়ে এক ইঞ্চিও কম নয় তোমরা সকলেই অসম্ভবভাবে নাট্যানুরাগী নাটক ভালোবাসো নাটক করো এবং সেই সেই এনার্জি সেই ফুল মানে ইন্টারেস্ট নিয়েই করো আমি কোনো জায়গায় মানে এতটুকু কম দেখি না বরং মনে হয় আমি নর্থ আমেরিকাতে আমেরিকার এই নাটকের চল খুব মানে খুব এগোচ্ছে নাটক থ্যাংক ইউ আপনি আমাদের পাশে থাকবেন আপনাকে পেলে আমরা আরও কাজ করতে পারবো চেষ্টা করবো স্পেশালি শ্রুতি নাটক নিয়ে খুব বেশি কাজ এখানে হয় না হ্যাঁ, হ্যাঁ। কারণ মোটামুটি শ্রুতি নাটকগুলো একটা দায় সারা গোছের করেই করা হয় কিন্তু আপনি যদি সেখানে একটু নেতৃত্ব দিতে পারেন একটু আমাদের দেখিয়ে দিতে পারেন একটু যারা করতে চায় তাহলে হয়তো এই ব্যাপারটাকে নিয়ে আরো কিছু কাজ করা যায় কারণ অনেক ইচ্ছুক রয়েছে রয়েছে থ্যাংক মানে ইউ আপনাকে বনানিদি থ্যাংক ইউ বনানিদি for coming here And uh, to all the uh, listeners who listen to this uh, production, um, thank you all. And if you have any comments, last moments, you can call. I don't. We are almost uh, done with the time. Anytime the commercials will come in, and that is. Uh, and but I hope you listen to it. And this program will go on the internet as a podcast, so you can listen to that too. And um, so with that, I will conclude today's show. Mm-hmm. Once again, thank you, and, thank, thank, you, you to thank you to you all. Thank you so much. WWT